বলবো আমি দুঃখের কথা বুকে আমার আগুন জলে কি বলবো আমি দুঃখের কথা বুকে আমার আগুন জলে পারি না রে মোর মনকে বোঝাতে দু চোখে কেন মোর অশ্রু ঝরে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার গুন জলে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুয়ে যা ঘটেছে গধুরারি স্টেশনে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার দুয়ে যা ঘটেছে গধুরার স্টেশনে সবরমতি এক্সপ্রেসের একটি কামরার আগুন লাগাকে কেন্দ্র করে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার আগুন জলে সমস্ত গুজরাটের মুসলমানদের সংঘ পরিবার যা ঘটিয়েছে সমস্ত গুজরাটের মুসলমানদের সংঘ পরিবার যা ঘটিয়েছে ভারত সরকারের সাহায্যে নরেন্দ্র মোদি করে চলেছে ভারত সরকারের সাহায্যে নরেন্দ্র মোদি করে চলেছে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার ঘুন জলে নির্দোষ মুসলমানদের উপর নরেন্দ্র মোদীর পুলিশ প্রশাসন নির্দোষ মুসলমানদের উপর নরেন্দ্র মোদীর পুলিশ প্রশাসন আর এস এস বজরং বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা প্রভৃতি জঙ্গি সংগঠন কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন মায়ের কল থেকে ছিনিয়ে ছেলে জ্বলন্ত আগুনে দিল ফেলে মা থেকে ছিনিয়ে ছেলে জ্বলন্ত আগুনে দিল ফেলে জীবন্ত মানুষকে টুকরো টুকরো করে ও আগুন দিয়ে পুড়িয়ে মারে কি বলবো আমি দুঃখের কথা বুকের ভেতর আমার আগুন জলে নারীদের উপর করে অত্যাচার পরে গ্যাস দিয়ে পুড়িয়ে করে ছাড় খার নারীদের উপর করে অত্যাচার পরে গ্যাস দিয়ে পুড়িয়ে করে ছাড় খার ওরে নরেন্দ্র মোদী এবার যাবে তোর গদি ওরে নরেন্দ্র মোদি এবার যাবে তোর গদি এতে কোনো রকমের সন্দেহ নাই কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন পারি না রে মোর মনকে বোঝাতে দু চোখে কেন মোর শ্রুঝরে ঝরে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার আগুন জলে বাহান্ন হাজার একর জমির ফসল পুড়িয়ে কিছু রাখেনি বাহান্ন হাজার হাজার একর জমির ফসল পুড়িয়ে কিছু রাখেনি আট হাজারেরও বেশি মানুষকে খুন করে ও পুড়িয়ে মারে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার গুন জলে এক লক্ষ সাঁত্রিশ হাজার বিপন্ন মানুষ ত্রাণ শিবিরে নীল আশ্রয় এক লক্ষ সাঁত্রিশ হাজার বিপন্ন মানুষ ত্রাণ শিবিরে নীল আশ্রয় তিন লক্ষ মানুষ দাঙ্গা হাঙ্গামায় বিপর্যস্ত তাদেরই ঘর বাড়ি নাই তিন লক্ষ মানুষ দাঙ্গা হাঙ্গামাই বিপর্যস্ত তাদেরই ঘর বাড়ি নাই কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন কুড়ি হাজার ঘর বাড়ি লুটতারাজ পুড়িয়ে ধ্বংস হয়েছে করা কুড়ি হাজার ঘর বাড়ি লুটতারাজ পুড়িয়ে ধ্বংস হয়েছে করা দুশো পঁচিশটি মসুজিদ দুশো দুটি দরগা ভাঙচুর দুশো পঁচিশটি মসজিদ দুশো দুটি দরগা ভাঙচুর কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন অসংখ্য বড় বড় দোকানপাট কলকারখানা হোটেল আবাসন স্থান অসংখ্য বড় বড় দোকানপাট কলকারখানা হোটেল আবাসন স্থান ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণ পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা দাম সমস্ত ক্ষতির সামগ্রিক পরিমাণ পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা দাম কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন চুনে চুনে মুসলিম এলাকা আমেদাবাদ গোধুরা সবরু কাটা চুনে চুনে মুসলিম এলাকা আমেদাবাদ গোধুরা সবরু কাটা দাহুত বড়দারাজকোট পটন খেরা সুরাট আনন্দ কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার জ্বলছে আগুন এই সমস্ত এলাকা চিহ্নিত করে গ্যাস পেট্রোল দিয়ে দিল জ্বালিয়ে পুড়িয়ে এই সমস্ত এলাকা চিহ্নিত করে গ্যাস পেট্রোল দিয়ে দিল জ্বালিয়ে পুড়িয়ে কেন রে তোরা এত নির্দয় হয়ে গুজরাটকে দিলি আগুন জেলে কেন রে তোরা এত নির্দয় হয়ে গুজরাটকে দিলি আগুন জেলে কি বলবো আমি দুঃখের কথা বুকে আমার আগুন জলে মায়ের পেট চিরে সন্তান বার করে তলুয়ারে গেথে যারা খেলা করে মায়ের পেট চিরে সন্তান বার করে তলুয়ারে গেথে যারা খেলা করে পৃথিবীর মানুষ লৌ ক্ষমা ইতিহাস ক্ষমা করিবে না রে পৃথিবীর মানুষ করিলেও ক্ষমা ইতিহাস ক্ষমা করিবে না রে কি বলবো আমি দুঃখেরই কথা বুকে আমার গুণ জলে শেষ ছন্দ শুনবেন জাতীয় পশু পক্ষী মারিলে আইনের ফাঁসে সে বাধা পড়িবে জাতীয় পশু পক্ষী মারিলে আইনের ফাঁসে জেল জরিবানা হবে তোমার কোন সংবিধানে লেখা আছে মানুষ মারিলেও দোষ নাই তাতে তোমার কোন সংবিধানে লেখা আছে মানুষ মারিলেও দোষ নাই তাতে কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার আগুন জলে পারি না রে মোর রাতে দু চোখে কেন মোর ঝরে কি বলবো আমি দুঃখেরই কথা বুকের ভেতর আমার আগুন জলে